আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর কোন কবিতার ছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর কোন কবিতার ছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ মনোহর ঝর্ণা নদী বন ফড়িঙে রৌদ্র ছোয়ার ক্ষণ মনোহর ঝর্ণা নদী বন ফড়িঙে রৌদ্র ছোয়ার ক্ষণ শরতের নৌকা নদী চর অপরূপ স্বর্ণালী সুন্দর শরতের নৌকা নদী চর অপরূপ স্বর্ণালী সুন্দর মনোহর ঝর্ণা নদীব ফড়িঙে রৌদ্র ছোয়ার খ শরতের নৌকা নদী চ অপরূপ স্বর্ণালী সুন্দর রাতেল চাঁদুকি দেয় দূরে রাতেল চাঁদুকি দেয় দূরে কামিনী ছড়ায় সুগন্ধ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর কোন কবিতার ছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আঁকা এক অতুল ছবি রঙের রূপে শুদ্ধ খাঁটি এত যে প্রাণের আয়োজন কোথা নেই একটু কাটি আঁকা এক অতুল ছবি রঙে রূপে শুদ্ধ খাটি এত যে প্রাণের আয়োজন কোথা নেই একটু কাটি আঁকা এক অতুল ছবি রঙে রূপে শুদ্ধ খাঁটি এত যে প্রাণের আয়োজন কোথানে একটু কাটা কাটি পাখির কাকলিয়ার নদী কলতান মেঘেদের লুকচুরি ঝর্নার গান পাখির কাকলিয়ার নদী কলতান মেঘেদের লুকচুরি ঝর্নার গান কুড়িদের চোখ মেলা কত সুন্দর পাহাড় বনানিয়াহা অতি মনোহর কুড়িদের চোখ মেলা কত সুন্দর পাহাড় বনানিয়াহা অতি মনোহর পাখির কাকলিয়ার নদী কলতান মেঘেদের লুকোচুরি ঝর্নার গান কুড়িদের চোখ মেলা কত সুন্দর ধ্বনি অতি মনোহর শিশুর মুখের কোমল হাসি শিশুর মুখের কোমল হাসি কত যে আনন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর হাসি সুন্দর কথা সুন্দর কোন কবিতার ছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ আল্লাহ নিজে সুন্দর তাই সুন্দর তার পছন্দ